শত জনতার আর্তনাদে জন্ম হলো যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার শত জনতার আর্তনাদে জন্ম হলো যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার শত জনতার দে জন্ম হলো যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার মুসলিম আমরা সেই জাতি শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ শত জনতার আর্তনাদে জন্ম হল যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার শত জনতার আর্তনাদে জন্ম হল যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার মুসলিম আমরা সেই জাতি শ্রেষ্ঠ বীরের যার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ শত জনতার আর্তনাদে জন্ম হল যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার শত জনতার আর্তনাদে জন্ম হল যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার মুসলিম আমরা সেই জাতি শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ আমাদেরই চলার পথে শত বিপদ সাথী তবু সব মতবাদ গুড়িয়ে দিয়ে জ্বালাবো দিনের বাতি আমাদেরই চলার পথে শত বিপদ সাথী তবু সব মতবাদ গুড়িয়ে দিয়ে জ্বালাবো দিনের বাতি আমাদেরই চলার পথে শত বিপদ সাথী তবু সব মতবাদ গুড়িয়ে দিয়ে জ্বালাবো দিনের বাতি ভয় করি না লড়তে মোরা গাইতে জিন্দাবাদ শ্রেষ্ঠ বীরের জাত আমরা শ্রেষ্ঠ বীরের জাত শ্রেষ্ঠ বীরের জাত আমরা শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ শত জনতার আর্তনাদে জন্ম হলো যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার শত জনতার আর্তনাদে জন্ম হলো যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার মুসলিম আমরা সেই জাতি শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ যুগে যুগে মোরা গুড়িয়ে দিয়েছি সমাজবাদের শির বারে বারে তাই প্রমাণ করেছি মোরাই শ্রেষ্ঠ বীর যুগে যুগে মোরা গুড়িয়ে দিয়েছি সমাজবাদের শির বারে বারে তাই প্রমাণ করেছি মোরাই শ্রেষ্ঠ বীর যুগে যুগে মোরা গুড়িয়ে দিয়েছি সমাজবাদের শির বারে বারে তাই প্রমাণ করেছি মোরাই শ্রেষ্ঠ বীর জীবনের চেয়ে মোদের কাছে প্রিয় যে শাহাদাত শ্রেষ্ঠ বীরের জাত আমরা শ্রেষ্ঠ বীরের জাত শ্রেষ্ঠ বীরের জাত আমরা শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ শত জনতার আর্তনাদে জন্ম হল যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার শত জনতার আর্তনাদে জন্ম হল যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার মুসলিম আমরা সেই জাতি শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ কে আছে ঠেকায় মোদের গতি মোদের চলার পথ তবে শান্ত হব ধ্বংস করে কুপুরি মতবাদ কে আছে টাকায় মোদের গতি মোদের চলার পথ তবে শান্ত হব ধ্বংস করে কুপুরি মতবাদ কে আছে টাকায় মদের গতি মদের চলার পথ তবে শান্ত হব ধ্বংস করে কুপুরি মতবাদ যেদিন থাকবে না আর কুপুর শিরিক থাকবে না মুরতাদ শ্রেষ্ঠ বীরের জাত আমরা শ্রেষ্ঠ বীরের জাত শ্রেষ্ঠ বীরের জাত আমরা শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ শত জনতার আর্তনাদে জন্ম হলো যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার শত জনতার আর্তনাদে জন্ম হলো যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার মুসলিম আমরা সেই জাতি শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ ওই মাজলুমেরা মাথা ঝাড়া দিয়ে গর্জে উঠেছে আজ সিংহ জাতির নেশা উঠেছে পড়বে জয়ের তাজ মাজলুমেরা মাথা ঝাড়া দিয়ে গর্জে উঠেছে আজ সিংহ জাতির নেশা উঠেছে পড়বে জয়ের তাজ মাজলুমেরা মাথা ঝাড়া দিয়ে গর্জে উঠেছে আজ সিংহ জাতির নেশা উঠেছে পড়বে জয়ের তাজ তাই তো সকল মনেই আজি জিহাদ জিহাদ সাজ শ্রেষ্ঠ বীরের জাত আমরা শ্রেষ্ঠ বীরের জাত শ্রেষ্ঠ বীরের জাত আমরা শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ শত জন্ম তার আর তো না দে জন্ম হলো যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দ্বিতীয় শপথ যার শত জনতার দে জন্ম হল যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দ্বিতীয় শপথ যার মুসলিম আমরা সেই জাতি শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ শত জনতার দে জন্ম হল যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার শত জনতার আর্তনাদে জন্ম হলো যার লক্ষ মায়ের অশ্রু নিয়ে দীপ্ত শপথ যার মুসলিম আমরা সেই জাতি শ্রেষ্ঠ বীরের জাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ